জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান জেগে ওঠো জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান তোমায় দেখে পালাবে যত তোমায় দেখে পালাবে যত জালিম কাফির আর বেঈমান জেগে ওঠো জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান জেগে ওঠো জেগে ওঠো হে নজোয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান তোমায় দেখে পালাবে যত তোমায় দেখে পালাবে যত জালিম কাফির আর বেঈমান জেগে ওঠো জেগে ওঠো হে নজোয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান তুমি তো বীর সেনা আল্লাহর তোমার তো গতি হবে দুর্বার তুমি তো বীর সেনা আল্লাহর তোমার তো গতি হবে দুর্বার ছুটে এসো তুমি ছুটে এসো জিহাদ তোমায় করে আহ্বান জেগে ওঠো জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান জেগে ওঠো জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান তুমি তো সৈনিক কোরআনের তুমি যে আতঙ্ক জালিমের তুমি তো সৈনিক কোরআনের তুমি যে আতঙ্ক জালিমের তোমায় দেখে ফের তোমায় দেখে ওদের বুকে হবে কম্পন জেগে ওঠো জেগে ওঠো হে নওজোয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান জেগে ওঠো জেগে ওঠো হে নওজোয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান তুমি তো বীর মুজাহিদ তুমি যে মজলুমের রীত তুমি তো বীর মুজাহিদ তুমি যে মজলুমের রীত খোদার রাহে শুধু খোদার রাহে জীবন তোমার কর কোরবান জেগে ওঠো জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান জেগে ওঠো জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান তোমায় দেখে পালাবে যত তোমায় দেখে পালাবে যত জালিম কাফির আর বেঈমান জেগে ওঠো জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান জেগে ওঠো জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান জেগে ওঠো জেগে ওঠো হে নজওয়ান অস্ত্র নিয়ে হও তুমি আগুয়ান